এই দেশেই মাটি এ দেশের গান যতই শুনি না কেন ভরে না পরাণ এই দেশেই মাটি এ দেশের গান যতই শুনি না কেন ভরে না পরাণ এই দেশেই মাটি এ দেশের গান যতই শুনি না কেন ভরে না পরাণ যতই শুনি না কেন ভরে না পরাণ ও আমার দেশ বাংলাদেশ ও আমার দেশ বাংলাদেশ ও আমার দেশ বাংলাদেশ ও আমার দেশ বাংলাদেশ এই দেশ এই মাটি এ দেশের গান যতই শুনি না কেন ভরে না পরান এই দেশ এই মাটি এ দেশের গান যতই শুনি না কেন ভরে না পরাণ যতই শুনি না কেন ভরে না পরাণ ও আমার দেশ বাংলাদেশ ও আমার দেশ বাংলাদেশ ও আমার দেশ বাংলাদেশ ও আমার দেশ বাংলাদেশ এই দেশ এই মাটি এ দেশের গান যতই শুনি না কেন ভরে না পরাণ এই দেশ এই মাটি এ দেশের গান যতই শুনি না কেন ভরে না পরাণ যতই শুনি না কেন ভরে না পরাণ আহা এ দেশের সাজ সে কি মায়া কারু কাজ দেখে মন ভরে যায় নদী তীর কাশ বনে মন মেশে আন মনে উদাসী হাওয়ায় আহা এ দেশের সাজ সে কি মায়া কারু কাজ দেখে মন ভরে যায় নদী তীর কাশ বনে মন মেশে আন মনে উদাসী হাওয়ায় আহা এ দেশের সাজ সে কি মায়া কারু কাজ দেখে মন ভরে যায় নদী তীর কাশ বনে মন মেশে আন মনে উদাসী হাওয়ায় আজ প্রত্যুষে কুহু কুহু কোকিলের গান যতই শুনি না কেন ভরে না পরান যতই শুনি না কেন ভরে না পরান ও আমার দেশ বাংলাদেশ ও আমার দেশ বাংলাদেশ ও আমার দেশ বাংলাদেশ ও আমার দেশ বাংলাদেশ এই দেশ এই মাটি এ দেশের গান যতই শুনি না কেন ভরে না পরাণ এই দেশ এই মাটি এ দেশের গান যতই শুনি না কেন ভরে না পরাণ যতই শুনি না কেন ভরে না পরাণ আহা এ দেশের ফুল সে কি মাধুরী অতুল রূপে অপর পুরেশ সবুজাভ রঙে পাতা প্রকৃতির যেন মাথার উপশির কেশ আহা এ দেশের ফুল সে কি মাধুরী অতুল রূপে অপরূপুরেশ সবুজাভ রঙে পাতা প্রকৃতির যেন মাথার উপশিরিকেশ আহা এ দেশের ফুল সে কি মাধুরী অতুল রূপে অপরূপুরেশ সবুজাভ রঙে পাতা প্রকৃতির যেন মাথার উপশির কেশ আজ প্রত্যুষে ভেসে আসা মিনারে রাজান যতই শুনি না কেন ভরে না পরান যতই শুনি না কেন ভরে না পরাণ ও আমার দেশ বাংলাদেশ ও আমার দেশ বাংলাদেশ ও আমার দেশ বাংলাদেশ ও আমার দেশ বাংলাদেশ এই দেশ এই মাটি এ দেশের গান যতই শুনি না কেন ভরে না পরাণ এই দেশ এই মাটি এ দেশের গান যতই শুনি না কেন ভরে না পরাণ যতই শুনি না কেন ভরে না পরাণ ও আমার দেশ বাংলাদেশ ও আমার দেশ বাংলাদেশ ও আমার দেশ বাংলাদেশ ও আমার দেশ বাংলাদেশ এই দেশ এই মাটি এ দেশের গান যতই শুনি না কেন ভরে না পরাণ এই দেশ এই মাটি এ দেশের গান যতই শুনি না কেন ভরে না পরাণ যতই শুনি না কেন ভরে না পরাণ যতই শুনি না কেন ভরে না পরাণ যতই শুনি না কেন ভরে না পরাণ যতই শুনি না কেন ভরে না পরাণ যতই শুনি না কেন ভরে না পরাণ আহ্বান সুস্থ সংস্কৃতির পর্ণিল ক্যাম্পাস